رب قلبنا وباركنا لنعمل صالحا في يدي رسالة আনাস ইবিন মালিক রদিয়াল্লাহ আনহুর বয়স যখন সাত কি আট তখন তার মা তাকে রসুল সাল্লাহ আলহিহাস্লামের কাছে নিয়ে যান গিয়ে বললেন আমি চাই ও আপনার খেদমত করুক কিয়া রসুল্লাহ সাল্লাহ আলহিহাস্লাম এটা আমাদের জন্য শিক্ষা নেওয়ার একটা চমৎকার সুযোগ কারণ আনাস রদিয়াল্লাহ আনহু দীর্ঘ দশ বছর রসুল সাল্লাহ আলহিহাস্লামের ঘরে থেকে তার খেদমত করেছিলেন আনাস রদেউল্লাহ আনহু বলেন এই দশ বছরে রসুল সাল্লাহ আলী আসাল্লাম একবারও আমার গায়ে হাত তুলেননি এমনকি আমি কোনো ভুল করে থাকলে তিনি কখনো বলেননি তুমি এটা কেন করলে একদিন রসুল সাল্লাহ আলী আসাল্লাম আনাসকে এসে বললেন আনাস তুমি কি এই কাজটা করতে পারবে আনাস বললেন না তিনি ছোট ছিলেন ছোট ছেলেমেয়েরা অনেক সময় এমনটা করে থাকে তো তিনি সরাসরি বললেন না আমি করব না রসুল সাল্লাহ আলহিহাস্লাম তখন কি করলেন তিনি হাসলেন হেসে ঘর থেকে বের হয়ে গেলেন এখানে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা শিক্ষা রয়েছে বাচ্চারা সবসময় লক্ষ্মী হয়ে বসে থাকবে আপনার সাথে সুন্দরভাবে কথা বলবে এমনটা কিন্তু নয় তারা খেলার মাধ্যমে শিখছে এবং তাদের খেলার একটা অংশ হল আপনাকে মাঝে মাঝে একটু বিরক্ত করা একটু রাগিয়ে দিতে চাওয়া শুধু বাচ্চারা কেন আমরাও তো আমাদের প্রিয়জনদের সাথে একটু ঠাট্টা করে তাদের খেপিয়ে দিয়ে থাকি তো বাচ্চারা তাদের মতো করেই মাঝে মাঝে দু একটা কাজ করে বসবে যার মাধ্যমে তারা আসলে আপনাকে একটু রাগিয়ে দিতে চাচ্ছে একটু চ্যালেঞ্জ করতে চাচ্ছে তো সেরকম পরিস্থিতিতে রসুল সাল্লাহ আলী কী করলেন তিনি হাসলেন হেসে ঘর থেকে বেরিয়ে গেলেন অর্থাৎ যখনই আপনার শিশুর ওপর রাগ উঠবে আপনি তাৎক্ষণিকভাবে সেটার জবাব দিবেন না বরং সেখান থেকে চলে যাবেন বাচ্চাকে কিছুক্ষণ তার মতো থাকতে দিন কারণ রাগের মাথায় আপনি ঠিক সিদ্ধান্তটা নিতে পারবেন না একটু অন্য ঘরে যান অন্য কোনো কাজে ব্যস্ত হয়ে কিছুটা সময় পার করে আবার সেই কাজটিতে ফিরে আসুন দেখবেন আপনি ঠান্ডা মাথায় বিষয়টির সম্মুখীন হতে পারছেন তো রসুল সাল্লাহ আলহিহাসাল্লাম কিছুক্ষণ পর ঘরে ফিরলেন এবং ফিরে বললেন আনাস তোমাকে যে কাজটা করতে বলেছিলাম সেটা কি তুমি করেছ আনাস বললেন আমি এক্ষুনি যাচ্ছি কি অপরূপ তার বিয়া আনাসের ছোট ভাইয়ের নাম ছিল আবু অমায়ের এবং তার বাবা তাকে একটি ছোট্ট পাখি কিনে দিয়েছিলেন সে পাখিটিকে প্রচণ্ড ভালোবাসত পাখিটির নাম দিয়েছিল নোগায়ের রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম মাঝে মাঝেই তাদের বাসায় আসতেন একদিন তাদের বাসায় গিয়ে দেখলেন আবু অমায়েরকে বেশ বিষণ্ন দেখাচ্ছে তিনি বাকিদের জিজ্ঞেস করলেন ওর কি হয়েছে গল্পের এই জায়গাটায় একবার ভাবুন রসুল সাল্লাহ আলহিহাস্লামের দায়িত্বের ভার কত বড় তাকে সবসময় কতগুলো বিষয় নিয়ে চিন্তা করতে হতো কিন্তু ঠিকই ঘরের কোণের সেই ছোট্ট ছেলেটার মন খারাপ সেটা তিনি লক্ষ্য করলেন এবং ব্যাপারটাকে গুরুত্ব দিলেন তার ব্যাপারে জিজ্ঞেস করলেন সে ছোট বলে তাকে কোনোভাবেই অবহেলা করলেন না তো তিনি বললেন ওর কি হয়েছে তারা বলল ওর ছোট্ট পাখিটা মারা গিয়েছে তখন রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম শিশুটির কাছে গেলেন গিয়ে বললেন ইয়া আবা অমের মা ফালান নগের আবু অমের ছোট্ট নগের কি করল সুবহান আল্লাহ কত সহজ একটি প্রশ্ন কিন্তু এর প্রভাব কতটা গভীর ছোট্ট নোয়ের কি করল সে মারা গিয়েছে তিনি আবু অমেরকে মৃত্যুর বাস্তবতা নিয়ে ভাবতে শেখাচ্ছেন কিন্তু একই সাথে তিনি অত্যন্ত মমতার সাথে তার কাছে গিয়ে এই প্রশ্নটি করলেন তার দুঃখতে তার পাশে থাকলেন এটা বললেন না পাখি মরেছে তো মরেছে এতে কান্নার কি আছে পৃথিবীতে কি পাখির অভাব আছে নাকি না তিনি ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে আবু অমেরকে সান্ত্বনাও দিলেন তাকে জীবন ও মৃত্যু নিয়ে তার মতো করে ভাবতেও শিখালেন এবং হাজার আল্লাহ কলানি বলেন রসুল সাল্লাহ আলিউসালামের একটি প্রশ্ন আবু অমের ছোট্ট নোগায়ের কি করল এই একটি প্রশ্ন থেকে একশোটিরও বেশি মাস আলা বের করা হয়েছে আরেক দিনের ঘটনা রসুল সাল্লাহ আলহিহাস্লাম তার নাতি হোসেনকে কাঁধে চড়িয়ে হাঁটছিলেন নানার ঘাড়ে নাতি চড়ে যাচ্ছে এবং সেই নানা স্বয়ং রসুল সাল্লাহ আলহিহাসাল্লাম এরকম মজার দৃশ্য দেখে একজন লোক হোসাইনকে উদ্দেশ্য করে বলল নেমাল মার্কাব কি চমৎকার তোমার গাড়িটা এখানে গাড়ি বা বাহন বলতে তিনি রসুল সাল্লাহ আলহিহাস্লামকে বুঝিয়েছেন একটু মজা করে তিনি মার্কাব শব্দটি ব্যবহার করেছেন যার অর্থ হল যার উপর চড়ে যাতায়াত করা হয় তো বললেন নেমাল মার্কাব কি চমৎকার তোমার গাড়িটা তো উত্তরে রসুল সাল্লাহ আলহিহাস্লাম বললেন নে রাকেব কি চমৎকার আমার চালক অর্থাৎ তিনি হোসাইনকে বুঝিয়েছেন তো এভাবেই রসুল সাল্লাহ আলহাম সবসময় শিশুদেরকে সম্মান দেখাতেন তাদের গুরুত্ব দিতেন তাদেরকে দূরে ঠেলে দিতেন না অবহেলা করতেন না তাদের সাথে কথা বলতেন তাদের ভাষায় কথা বলতেন এবং তাদের সাথে চমৎকার ব্যবহার করতেন সাল্লাহ আলহি ওসাল্লাম في يدي رسالة التغيير